بوك تو يسب ات اكوش اكوش การสนทนาสองছোটখাটো আড্ডা দুই ছোটখাটো আড্ডা দুইคุณมาจากไหนคะ আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন มาจากบาเซลค่ะบาซิลি ল เกบาซิลเে ক েบาเซลอยู่ในประเทศสวิตเซอร์แลนด์บาซิล สวิตเซอร์แลนด์อบุ ব ส্ิตบาซิลสวิตเซอร์แลนด์อ ড ে অ ব স ্ตดิฉันขอแนะนำให้คุณรู้จักกับคุณมิลเลอร์ได้ไหมคะ আমি মিস্টার মিলারকে পরিচয় করাতে চাই আমি মিস্টার মিলারকে পরিচয় করাতে চাই সে একজন বিদেশি সে একজন বিদেশি সে বিভিন্ন ভাষায় কথা বলে সে বিভিন্ন ভাষায় কথা বলেคุณมาที่นี่ครั้งแรกใช่ไหมคะ আপনি কি এখানে প্রথমবার এসেছেন আপনি কি এখানে প্রথমবার এসেছেন ไม่ใช่ না আমি গত বছরে একবার এখানে এসেছিলাম না আমি গত বছরে একবার এখানে এসেছিলাম কিন্তু শুধুমাত্র এক সপ্তাহের জন্য কিন্তু শুধুমাত্র এক সপ্তাহের জন্য আপনার আমাদের এখানে কেমন লাগে আপনার আমাদের এখানে কেমন লাগে คนที่นี่ใจดี খুব ভালো এখানকার লোকজন খুব ভালো খুব ভালো এখানকার লোকজন খুব ভালো এবং আমার এখানকার দৃশ্য খুব ভালো লাগছে এবং আমার এখানকার দৃশ্য খুব ভালো লাগছে আপনি কি করেন আপনি কি করেন আমি একজন অনুবাদক আমি একজন অনুবাদক ดิฉันแปลหนังสือ আমি বই অনুবাদ করি আমি বই অনুবাদ করি আপনি কি এখানে একা আছেন আপনি কি এখানে একা আছেন ไม่ใช่สามีของดิฉัน ก็มาที่นี่ด้วยค่ะ না আমার স্ত্রী আমার স্বামীও এখানে আছে না আমার স্ত্রী আমার স্বামীও এখানে আছে และนั่นเป็นลูกทั้งสองคนของดิฉัน এবং ওরা হল আমার দুই সন্তান এবং ওরা হল আমার দুই সন্তান